আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তোমার সেরা সৃষ্টি সাল্লে আলা আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তোমার সেরা সৃষ্টি সাল্লে আলা ওই নামে ঝরনা নামে সাগর বহে ঝরনা নামে সাগর বহে ঝরনা নামে সাগর বহে আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তোমার সেরা সৃষ্টি সাল্লে আলা আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তোমার সেরা সৃষ্টি সাল্লে আলা তোমার নামে পাখ পাখালি মধুর সুরে ডাকে শুধু ডাকে হৃদয় মাঝে কল্প তুলি তোমার ছবি আঁকে শুধু আঁকে তোমার নামে পাখপাখালি মধুর সুরে ডাকে শুধু ডাকে হৃদয় মাঝে কল্প তুলি তোমার ছবি আঁকে শুধু আঁকে আকাশ ভরা তারার মেলা আকাশ ভরা তারার মেলা তোমার নামে দেখি আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তোমার সেরা সৃষ্টি সাল্লে আলা আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ তোমার সেরা সৃষ্টি সাল্লে আলা তোমার নামে আজান শুনি মোয়াজিনের সুরে শুধু শুনি তোমার নামে কিস্তি ভিড়ে সাগর নদীর তীরে নদীর তীরে তোমার নামে আজান শুনি মোয়াজিনের সুরে মধুর সুরে তোমার নামে কিস্তি ভিড়ে সাগর নদীর তীরে নদীর তীরে বিশ্বটাকে গড়লে তুমি বিশ্বটাকে গড়লে তুমি অতি আপন করে আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তোমার সেরা সৃষ্টি সাল্লে আলা আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তোমার সেরা সৃষ্টি সাল্লে আলা ওই নামে ঝরনা নামে সাগর বহে ঝরনা নামে সাগর বহে ঝরনা নামে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ তোমার সেরা সৃষ্টি সাল্লে আলা আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ তোমার সেরা সৃষ্টি সাল্লে আলা